উসামাহ ইবনু জয়দ রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন আমি বিদায় হজে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বললাম হে আল্লাহ রসুল আগামীকাল আপনি মক্কায় পৌঁছে কোথায় অবতরণ করবেন তিনি বললেন আকিল কি আমাদের জন্য কোনো ঘরবাড়ি অবশিষ্ট রেখেছে অতপর বললেন আমরা আগামীকাল খাইফে বানু কানানার মুহাসব নামক স্থানে অবতরণ করব যেখানে কুরাইশ লোকেরা কুফরির উপর শপথ করেছিল আর তা হচ্ছে এই যে বানু কানানা ও কুরাইশগণ একত্রে এ শপথ করেছিল যে তারা বানু হাসেমের সঙ্গে কেনাবেচা করবে না এবং তাদের নিজ বাড়িতে আশ্রয়ও দিবে না জুহরি রহমতুল্লা আলহি বলেন খায়ব হচ্ছে একটি উপত্যকা